তুমি মোদের নবী নেই তোমার সমতল বিশের সেরা তুমি হে প্রিয় রসোল তুমি মোদের নবী নেই তোমার সমতল বিশের সেরা তুমি হে প্রিয় রসোল তোমারি প্রশংসার নেই সমাধান ভালোবেসে খোদা নিজে দিয়েছে সম্মান তুমি মোদের নবী নেই তোমার সমত বিশ্বের সেরা তুমি হে প্রিয়া রসল আমি না মায়ের কোলে মোর নবীজি এলে কুল জল জলঘন নবীর আগমনে আমি না মায়ের কোলে মোর নবীজি এলে কুল জল জলঘন নবীর আগমনে খবর শুনে এলো ছোটে দে হালিমা দেখে নবীর চেঘেরাতে দিল যে চুমা তুমি মোদের নবী নেই তোমার সমতল বিশ্বের সেরা তুমি হে প্রিয় রসোল কোরাইশ বংশে নবী জন্ম তোমার প্রাণের প্রিয় দয়ার নবী আখেরি কণ্ডার কোরাইশ বংশে নবী জন্ম তোমার জাহানের প্রিয় দয়ার নবী আখেরি কণ্ডার আসিল এ আধারে আসিল এ আধারে আলো দিতে খবর প্রে ঘর বালা খুশিত উঠল মেতে তুমি মদের নবী তুমি মদের নবী নেই তোমার সমতন বিশ্বের সেরা তুমি হে প্রিয় রসুল তোমারি প্রশংসার নেই সমাধান ভালোবেসে খোদা নিজে দিয়েছে সম্মান তুমি মোদের নবি নেই তোমার সমত বেশের সেরা তুমি হে প্রিয় রসুল ছয়টি বছর নবী পিতাকে হারালেন এতিম নবী কতই ব্যথা বেদনা পেলেন ছয়টি বছর নবী পিতাকে হারালেন এতিম নবী কতই ব্যথা বেদনা পেলেন কলেমার দাওয়াতে নিয়ে কলেমার দাওয়াতে নিয়ে তাই পে গেলেন খোদার বাণী সত্য জানি প্রচার করিলেন তুমি মোদের নবী তুমি মোদের নবী নেই তোমার সমতল বেশের সেরা তুমি হে প্রিয় রসল তোমারই সারে নেই সমাধান সে খোদানি যে দিয়েছে সম্মান তুমি মোদের নবী নেই তোমার সমতল বিশ্বের সেরা তুমি হে প্রিয়ার সোন মানিল না মোর নবীর কথা ছিল অবুঝ যারা পাথরের আঘাতে হল সারা গায়ে রাতে মানিল না মোর নবীর কথা ছিল অবুঝ যারা পাথরের আঘাতে ঘন সারা গায়ে রক্তে রাঙা জমিনেতে পড়ে নবি জমিনেতে পড়ে নবি ধুলাতে লোটায় খোদার দারে ঘাত শুক্রিয়া জানায় তুমি মোদের নবী তুমি মোদের নবী নেই তোমার সমতল বেশের সেরা তুমি হে প্রিয় রাসোল তোমারি প্রশংসারে নেই সমাধান ভালোবেসে খোদা নিজে দিয়েছে সম্মান তুমি মোদের নবী নেই তোমার সমতন বেশের সেরা তুমি হে পিয়ারা সোন শেষ কথা লিখে বলে শেষ নাই নবীর গুণ গান আঁকড়ে ধর নবীর দামান আব্দুর রহমান লিখে বলে শেষ নাই নবীর গুণ গান আঁকড়ে ধরো নবীর দামান আব্দুর রহমান শেষ দিনে কেউ তোমার হবে না আপন শেষ দিনে কেউ তোমার হবে না আপন আপন হয়ে চিনে নেবে নবীজি মহান তুমি মোদের নবী তুমি মোদের নবী নেই তোমার সমতল বিশের সেরা তুমি হে প্রিয়া রসল তোমারি প্রশংসার নেই সমাধান ভালোবেসে খোদা নিজে দিয়েছে সম্মান তুমি মদের নবী নেই তোমার সমতল বিশের সেরা তুমি হে প্রিয়া